আবু হুরাইরা রদিল্লাহ তালাহতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন জুমর দিন মসজিদের প্রতিটি দরজায় ফেরস্তা এসে দাঁড়িয়ে যায় এবং যে ব্যক্তি প্রথমে মসজিদে প্রবেশ করে তার নাম লিখে নেয় অতপর ক্রমান্বয়ে পরবর্তীদের নামও লিখে নেয় ইমাম যখন বসে পড়েন তখন তারা এসব লেখা পুস্তিকা বন্ধ করে দেন এবং তারা মসজিদে এসে জিকার শুনতে থাকেন